كل شيء حفيظ তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما وما لهم فيهما من شرك وما له منهم من ظهير বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত তারা নভমণ্ডল ও ভূমণ্ডলে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশ নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয় ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না যখন তাদের মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين বলুন নভমণ্ডল ও ভূমণ্ডল থেকে কে তোমাদেরকে রিজিক দেয় বলুন আল্লাহ আমরা অথবা তোমরা সৎ পথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছো قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم বলুন আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন অতপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে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 রিজিক দাতার চেয়ে ভালো রিজিক দাতা ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون আর যেদিন তিনি সমস্ত মানুষকে একত্র করবেন তারপর ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করবেন এরা কি তোমাদের কি পূজা করত তখন তারা জবাব দেবে পাক পবিত্র আপনার সত্তা আমাদের সম্পর্ক তো আপনার সাথে এদের সাথে নয় আসলে এরা আমাদের নয় বরং জিনদের পূজা করত এদের অধিকাংশই তাদেরই প্রতি ইমান এনেছিল তখন আমি বলবো আজ তোমাদের কেউ কারো উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না এবং জালিমদেরকে আমি বলে দেব এখন আস্বাদন করো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 স্পষ্ট জাদু অথচ না আমি এদেরকে পূর্বে কোনো কিতাব দিয়েছিলাম যা এরা পড়ত আর না তোমার পূর্বে এদের কাছে কোনো সতর্ককারী পাঠিয়েছিলাম এদের পূর্বতিক্রান্ত লোকেরা মিথ্যা আরোপ করেছিল যা কিছু আমি তাদেরকে দিয়েছিলাম তার এক দশমাংশ এরা পৌঁছতে পারেনি কিন্তু যখন তারা আমার রসুলের প্রতি মিথ্যা আরোপ করল তখন দেখে নাও আমার শাস্তি ছিল কেমন কঠোর قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد হে নবী এদেরকে বলে দাও আমি তোমাদেরকে একটি উপদেশ দিচ্ছি আল্লাহর জন্যে তোমরা একা একা এবং দুজন দুজন মিলে নিজেদের মাথা ঘামাও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 অথচ এখন দূরে চলে যাওয়া জিনিস নাগালের মধ্যে আসতে পারে কেমন করে ইতিপূর্বে তারা কুফরি করেছিল এবং আন্দাজে বহু দূর থেকে কথা নিয়ে আসত সে সময়ে তারা যে জিনিসের আকাঙ্ক্ষা করতে থাকবে তা থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়া হবে যেমনটি তাদের পূর্বসূরি সমপন্থীরা বঞ্চিত হয়েছিল তারা বড়ই বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে পতিত ছিল